যেমন অন্তরকে পবিত্র করার জন্য ইমান সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন ইমানের বিষয়গুলি আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন করিম এবং তার রসুল সাল্লাহ আলী সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন ঠিক তেমনই শরীরকে পাক রাখার উদ্দেশ্যে আল্লাহ ফকরবুল আলমিন তার বিধি বিধান নাজল করেছেন ওহির মাধ্যমে যা কোরআনে করিম এবং হাদিসে রয়েছে আমাদের ধারাবাহিক কয়েক সপ্তাহ থেকে বিষয়বস্তু হচ্ছে পবিত্রতা সম্পর্কে গোসল অজু অজু সম্পর্কে এর আগে একটা আলোচনা বা তার বেশি হয়েছে আর একটা আলোচনা আজকে অজু সম্পর্কে করব অজু ভঙ্গের কারণ এ নিয়ে আলোচনা হয়নি অজুতে বেশ কিছু কাজ বা কথা সন্ন্যত রয়েছে সেগুলি আলোচনা হয়নি আর যদি সময় থাকে তাহলে অজুর ফজিলত অজু যে একটি ইবাদত এবং তার ফজিলত মহত্ব রয়েছে তাতে বড় নেকি রয়েছে এই বিষয়টি পেশ করার চেষ্টা করব আল্লাহ ফকরবুল আলমিন যে আয়াতে অজুর কথা উল্লেখ করেছেন সুরায় মায়দার আয়াত নম্বর ছয় এবং সুরা নিসাতে এই মর্মে একটি আয়াত রয়েছে তাতে উজু ভঙ্গের কারণের দিকে ইঙ্গিত করা হয়েছে কোরআন একাডেমি তাহলে উজু ভঙ্গের কারণ বিস্তারিত বর্ণনা করা হয়নি বরং নবী একাডেমি সাল্লা সাল্লামের হাদিস দ্বারা যেসব বিষয়গুলি প্রমাণিত যে এগুলি হচ্ছে উজু ভঙ্গের কারণ উজু নষ্টের কারণ সেগুলি রসুল্লাহামের হাদিস থেকে নিতে হবে কারণ দিন কারো শুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত দুই ওহির প্রতি আমল না করবে কোরআনে করিমের ওহি আর রসুল্লাহামের হাদিসের ওহি নবীলামের প্রসিদ্ধ হাদিস আলা ইমনি অতীতুল কোরআনা ও মিসলাহু মাহু নিঃসন্দেহে জেনে রাখো যে আমাকে কোরআনে করিম দেওয়া হয়েছে এবং তার মতো আরো কিছু দেওয়া হয়েছে তো আল্লাহ ফকরবুল আলমিন এই আয়াতটিতে যে ওজু সম্পর্কে আয়াত রয়েছে তাতে মাঝখানে একটি বিষয় উল্লেখ করেছেন আউজা আহাদুম মিনকুম মিনাল গায়েত অথবা তোমাদের কোন ব্যক্তি যদি শৌচ কার্য সেরে আসে বাথরুমের কাজ সেরে আসলেন পেশাব বা পায়খানার এগুলি কাজ সেরে আসলেন অথবা স্ত্রীদের স্পর্শ করলে মানে এখানে লামাস বলা হয়েছে মানে হচ্ছে দুই পক্ষ থেকে উভয় পক্ষ থেকে স্পর্শ তার মানে সহবাসকে বোঝানো হয়েছে শুধু স্পর্শ বোঝানো হয়নি ফালাম তাজে দু মা আন আর তারপরে যদি পানি না পাও তার মানে এখন পানির প্রয়োজন হয়েছে তাহলে শৌচ কার্য সেরে আসলে বাথরুম থেকে আসলে পেশা বা পায়খানা সেরে পানির প্রয়োজন রয়েছে ফালামটা যদি মা যদি পানি না পাও ফাতেয়াম্মা মুসাইদান তাইবা তখন পাক মাটি দিয়ে তেয়াম্মম করো আল্লাপাক বলেছেন এতে উজু ভঙ্গের কারণে দিকে ইঙ্গিত হইল না হইল না একটি বিষয় উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লামের হাদিস সাফান বিন আসাল একজন সাহাবি তিনি বর্ণনা করেছেন যা মুসনাদ আহমদে তিরমিজি তিবিন মাজাতে রয়েছে হাদিসটি হাসান তাতে রয়েছে যে ওয়ালাকিন মিন গায়েতিন ও বৌলিন ও নৌমিন অজু করে নিয়ে মোজার মাসার বিষয়টিও তাতে উল্লেখ করা হয়েছে তোমরা এবাদত করতে থাকো নামাজ পড়তে থাকো তবে যদি কেউ মেনগায়তিন পায়খানা থেকে আসে শৌচকালের সে অবলিন পেশাব থেকে আসে অন্যমিন অথবা ঘুমিয়ে গিয়ে থাকে তার মানে বোঝা যায় যে এগুলি কারণে অজু ভঙ্গ হয়ে যায় সুতরাং অজু করতে হবে তাহলে শুরু করি অজু ভঙ্গের বিষয়গুলি এখন অজু ভঙ্গের প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে মানুষের শরীরে দুটো পথ আছে এই দুটো পথের কোনো একটি পথ দিয়ে দুটো রাস্তার কোনো একটা রাস্তা দিয়ে যদি বেরোয় যে দুটোকে ফেখের কিতাবাদের ভাষা বলা হয়েছে সাবিলাইন মানে দুটো রাস্তা একটা হচ্ছে পেশাবের রাস্তা এটা হচ্ছে পায়খানা রাস্তা এই দুটো রাস্তার কোনো এক রাস্তা দিয়ে যদি কোনো কিছু বেরিয়ে আসে যেমন পেশাব যেমন পায়খানা এইরকমই ক্রিমি ইত্যাদি রক্ত যদি বেরিয়ে আসে পেশাবের রাস্তা দিয়ে পায়খানা রাস্তায় ব্লিডিং যাদের অর্শ রোগ আছে ব্লিডিং হতে পারে এই হচ্ছে প্রথম বিষয় যে কারণে উজু ভঙ্গ হয়ে যায় উজু ভঙ্গের মুখ্য কারণ এটা আর এই বিষয়টিকে আল্লাহ পাক কোরআন কেরিমে বর্ণনা করেছেন আউজা মিনকু মিনাল গায়ে তোমাদের কেউ যদি বাথরুম থেকে আসে পেশাব বা পায়খানা সেরে এটা কোরআন কেরিমে উল্লেখ করা হয়েছে তাহলে এটা হচ্ছে সকলের মতে এতে কোনো দ্বিমত নেই উজু ভঙ্গের কারণ পেশাবের রাস্তা দিয়ে অথবা পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু যদি বেরোই তাহলে তাতে উজু ভঙ্গ হয়ে যাবে পায়খানা রাস্তা দিয়ে বায়ু নির্গত হয় এটাও উজু ভঙ্গের কারণ যেমন নবী করিম সাল্লামের হাদিস মুসলিমে রয়েছে একটা লোকের খালি অশ্বাসা হইতো এক লোকের সাহাবি সবসময় যেন ফুসফুস খেয়াল হইতো তার যে কোনো কিছু যেন বেরিয়ে আসছে যাদের গ্যাসের রোগ আছে এরকম হয় পেটের সমস্যা আছে তাদের এরকম হইতে পারে তো ওই ব্যক্তিকে নবী করিম সাল্লাম এই বিষয়টি বলেছিলেন যার এইরকম ধারণা হইতো খেয়াল হইতো আন্না হইয়া যেহেতু সেই সলাতে নামাজে গেলে যেমন কিছু বেরিয়ে আসছে যেন পায়খানা রাস্তা দিয়ে কিছু বেরোচ্ছে মানে বায়ু নির্গত হচ্ছে হাওয়া খারিজ হচ্ছে নবী করিম সাল্লাম ওই লোককে বলে লায়ান শারিফ তুমি ফিরবে না ও যেন না ফিরে হাতে সৌতান রিহান যতক্ষণ পর্যন্ত কোন আওয়াজ না শুনবে অথবা গন্ধ না পাবে অর্থাৎ নিশ্চিত না হবে যে আসলে বায়ু নির্গত হয়েছে এর মানে এই নাই যে আওয়াজ শুনতেই হবে বা গন্ধ পেতে অনেক সময় গন্ধ থাকে না বায়ু নির্গত হয় অনেক সময় আওয়াজ হল না জোরে আওয়াজ হলো না কিন্তু আপনি নিশ্চিত যে হাওয়া বেরিয়েছে তাহলে উজু ভঙ্গের কারণ তো নবী এই দুটোর কথা বলি কথা বোঝাতে চাইছেন যতক্ষণ তুমি নিশ্চিত না হতে পারবে যে বায়ু নির্গত হয়েছে ততক্ষণ উজু ভঙ্গ হয়নি আসল হচ্ছে যে তুমি উজু অবস্থায় ছিল উজু আছে সন্দেহের ভিত্তিতে এক কথাই উজু বা তেম নষ্ট হয় না শুধু সন্দেহ হচ্ছে না আসল হচ্ছে যে আপনি পবিত্র অবস্থায় আছেন সন্দেহ ভিত্তিতে কোনো কিছু নষ্ট হয় না নবী করিম সাল্লাহ আলী উজু ভঙ্গ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় মাল হাদাস উজু ভঙ্গ হওয়া বা বে উজু হওয়া কি জিনিস আবু হেরজি আল্লাহ তালান হাদিস রয়েছে বুখারিতে হাদিসটি রয়েছে নবী সাল্লাম ফোসাউন আউদোরাতুন আস্তে করে বায়ু নির্গত হওয়া বিনা আওয়াজে আউদোরাতুন অথবা সশব্দে বায়ু নির্গত হওয়া তাহলে বায়ু নির্গত হলে উজু নষ্ট হয় এটা সহি হাদিস তারা প্রমাণিত মানুষের আরো বেরোয় মাজি মাজি একটু যদি যৌন উত্তেজনা হয় উত্তেজনা হলে যারা অবিবাহিত ব্যক্তি অথবা স্ত্রী থেকে দূরে থাকছেন অথবা স্ত্রীর সাথে একটু রসিকতা করেছেন টেলিফোনে আজকাল যারা টেলিফোন করে থাকেন তাদের এই প্রশ্ন অনেক বেশি থাকে আমাদের কাছে অধিকাংশ লোকের এরকম হয় কথা বলতে বলতে এদিকে রস্তা শুরু হয়েছে একে মাঝি বলা হয় যদি মাঝি বেরিয়ে আসে তো কি করতে হবে গোসল করতে হবে উজু করতে হবে না হবে না হ্যাঁ আলী রাজি আল্লাহ বলছেন যে কোন তোরা জলান মাজদা খুব আসত কারো বেশি কারো কম হয় এটি রসুল্লাহামকে আমি জিজ্ঞাসা করতে একটু লজ্জা পেলাম কারণ শ্বশুর আর শ্বশুরকে এই বিষয়গুলি জিজ্ঞেস করলে স্বাভাবিক লজ্জা পায় যতই একটু লজ্জা পাবে না এটা দিনের ব্যাপারে লজ্জা নেই তারপর একটু লজ্জা লাগতে পারে তো তার এক বন্ধু ঘনিষ্ঠ ব্যক্তি মেদাদ বিন আসওয়াদ তাকে বললেন যে তুমি জিজ্ঞেস করি রসুল্লাহাম তাকে অজু করতে বলেছেন নবী করিম সাল্লাম সেই হাদিস এছাড়া বীর্য নির্গত হওয়া যাকে মানি বলা হারবিদ আর আরেকটা রোগের কারণে নির্গত হয় যাকে ওয়াদি বলা হয় এসবগুলিতে উজু করতে হবে আর যদি বীর্য নির্গত হয় তাহলে তাতে গোসল করতে হবে গোসল করতে হবে মানি আর ওদি তাহলে এই দুটো জিনিসে উজু করতে হবে আর মানি বীর্য যদি বেরিয়ে আসে শুক্র নির্গত হয় তাহলে তাতে গোসল করতে হবে এই বিষয়গুলিতে সর্বসম্মতিক্রমে এই যে মা ঐক্যমত রয়েছে যে উজু নষ্ট হয়ে যায় এমাম ইবনে কোদামা রহমতুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব আলমগনিতে উল্লেখ করেছেন আর প্রত্যেকটি বিষয়ে হাদিস পেশ করার আমি চেষ্টা করলাম আর একটা জিনিস মহিলাদের বেরিয়ে আসে সেটা হচ্ছে ইস্তেহাজার রক্ত মাসিকের রক্ত যদি হয় তাহলে তো না পাক হয়ে গোসল ফরজ পবিত্রতার জন্য যখন পাক হবে তখন মাসিক ঋতু বন্ধ হবে তখন কিন্তু ইস্তেহাজার রক্ত রোগের কারণে যে ব্লিডিং হয় মহিলাদের অনেকের এই হয়ে থাকে তাজা রক্ত এসে থাকে যাকে ইস্তেহাজা বলা হয় এটা যদি হয় উজু করে আসে অবস্থায় বিল্ডিং চলে আসে তাজা রক্ত ইস্তেহাজার রক্ত তাহলে উজু ভঙ্গি হবে না হবে না যদিও কিছু আলমার ইতলাফ করেছেন কিন্তু সঠিক মত হচ্ছে এতে উজু ভঙ্গ হবে কারণ দুই রাস্তার এক রাস্তায় আয়সা আল্লাহ থেকে এই মর্মে বর্ণিত তার এরকম ইস্তেহাজা হইত শহীদ বুখারিতে তাহাদিস রয়েছে তখন রসুল্লাহ সাল্লাম ওই মহিলাকে বলেছিলেন সুম্মা প্রত্যেক নামাজের জন্য উজু করে নেবে তাহলে ইস্তেহাজা রক্ত আসা যদি উজু ভঙ্গের কারণ না হইতো তাহলে প্রত্যেক অক্তের জন্য কেন উজু করতে বলবেন এক উজু দিয়ে একাধিক নামাজ পড়া যেতে পারে প্রত্যেক অক্তের জন্য যখন উজু করতে বলা হচ্ছে তার মানে রক্ত আসতে আছে সুতরাং আর ইস্তেহাজা অবস্থায় সে নাপাক নাই সেই জন্য নামাজ পড়তেই হবে আর রক্ত আসতে আছে সুতরাং তাকে প্রত্যেক রক্তের জন্য উজু করে নিতে হবে এই রকমই যেসব লোকের রোগ আছে পেশাবের পেশাব করে উঠলে আবার পেশাব আসতেই থাকে অনেকে টপ টপ করে পড়তেই থাকে পেশাব সেলেসুল বল এই রোগ বলা হয় আরবি ভাষা ওকে পেশাব করতে থাকে শুনেছেন না শোনেন নাই বড়দের সম্পর্কে আমার কাছে এরকম নজির না থাকলেও হইতে পারে বড়দের ছোটদের অনেক আট বছর দশ বছর বারো বছর ছেলে দেখেছি যাদের সমস্যা আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে সব সময় পড়তে আছে পেশাব পেশাব বইতে আছে মূত্র থুয়ে এত দুর্বল যে ধরে রাখতে পারছে না পেশাবটাকে যে ধরে রাখে বেশ কিছুক্ষণ স্টক করে তারপরে পেশাবে চাপ দিলে পেশাব আসবে এমন নাই ও পেশাব মূত্র থুলিতে জমা হইতে হইতে পড়তেই আছে এক রোগ তাহলে এই লোক নামাজ পড়বে না সবসময় তো নাপাক থাকছে হ্যাঁ নামাজ পড়বে ওই ইস্তেহাজার রোগীর মতো মহিলা ব্লিডিং হচ্ছে উজু করে প্রত্যেক ভক্তে নামাজ পড়বে ওই রকমই যা সবসময় পেশা পড়তে আছে হ্যাঁ সবসময় বায়ু বেরোতে আছে বায়ু নির্গত হতে আছে নামাজ পড়বে না আমি তো পা খুঁজতেই পারি না উজু করে থাকতেই পারি না হাওয়া খারিজ হয়ে যায় আমার পেশা পড়তে থাকে নামাজ মাফ নাকি নামাজ মাফ নাই এটা তো বেদিনদের কথা কাপড় খারাপ তাই না আজকালকার বেদিন যারা বেনামাজি ওদের সবসময় কাপড় খারাপ থাকে সবসময় কাপড় খারাপ থাকে কারো বাড়ি গেলে চলে নামাজ পড়তে যায় বুঝে কাপড় খারাপ এখন এই দুই পথ পেশাবের রাস্তা আর পায়খানা রাস্তা ছাড়া শরীরের অন্য কোন রাস্তা দিয়ে যদি রক্ত বেরিয়ে আসে নাক দিয়ে হোক আর কান দিয়ে হোক আর মুখ দিয়ে হোক অথবা শরীরে কোনো জায়গায় কোনো খত দিয়ে হোক ফোড়া দিয়ে হোক যদি রক্ত বেরিয়ে আসে তো এতে উজু নষ্ট হবে না হবে না এটি দ্বিতীয় বিষয় এই সম্পর্কে দ্বিমত রয়েছে এক দল বলেছেন উজু নষ্ট হবে কিন্তু দলিল তাদের সহি নয় দুর্বল আর দল বলেছেন বেশি পরিমাণ যদি বেরিয়ে আসে হ্যাঁ তাহলে যেমন বমি খুব বেশি পরিমাণ যদি বেরিয়ে আসে তাদের কাছে তাহলে নষ্ট হবে রক্ত যদি বেশি পরিমাণ বেরিয়ে আসে আর বেশি পরিমাণটা আবার কারণ শরীয়তে যেহেতু হাদিসের নেই এই বিষয়টি বেশি পরিমাণ কাকে বলবো আপনি একটাকে বেশি বলছেন আমি ওটাকে কম বলছি একদল বলছে বেশি মানে শুধু এক ফোটা বেরিয়ে যদি গড়িয়ে পড়ে তাহলে বেশি হয়ে গেল আসলে এটা বেশি হলো না ঠিক না পেশাব পায়খানা রাস্তা ছাড়া অন্য কোন জায়গা দিয়ে শরীরের যদি রক্ত বা অন্য কিছু বেরিয়ে আসে নাফাক জিনিস শরীর থেকে বেরিয়ে আসে বেশি পরিমাণ তাহলে একদল বলেছেন তাতে অজু নষ্ট হবে আর আর দল বলছেন যে অজু হচ্ছে পবিত্রতা আর এই পবিত্রতাকে নষ্ট করার জন্য বিশুদ্ধ সহি দলিল লাগবে এমন কোন দলিল নেই যখন দলিল নাই তা আসল হচ্ছে যে বেশি পরিমাণও যদি বেরোয় শরীরের অন্য কোনো জায়গা দিয়ে কোন নাপাক জিনিস যেমন রক্ত বা পুজ হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তাতে বমি বমি কয়েকবার ফুল বমি শরীরের অন্যান্য জায়গা দিয়ে যদি বেশি পরিমাণ নাপাক জিনিস বেরিয়ে আসে তাতে উজু নষ্ট হবে একদল আলেমদের কাছে কিন্তু আর দল গবেষক ওলামারা বলছেন যে পবিত্রতা নষ্ট করার জন্য শহীদ দলিল লাগে এই মর্মে কোনো শহীদ দলিল নেই এই মতটি হাদিসের অনুকূলে এমাম বুখারি রহমতুল্লাহ আলহ বাংলা বুখারি আছে যদি তাহার পবিত্রতার অধ্যায় পড়েন তাতে তিনি বেশ কিছু সাহাবাই কারণ তাবেইনদের বক্তব্য তাতে পেশ করেছেন আর তিনি একটি বিষয় উল্লেখ করেছেন মাজাল মুসলিমরা সর্বযুগে তারা জেহাদের ময়দানি জেহাদের ময়দান থেকে ফিরে এসে তারা আহত অবস্থায় ক্ষতবিক্ষত অবস্থায় তাদের জখম নিয়ে রক্ত প্রবাহিত থাকতো তারা নামাজ পড়েছে তার মানে রক্ত প্রবাহিত হলে শরীর থেকে পেশা পায়খার রাস্তা বাদ দিয়ে ওজন নষ্ট হ্যাঁ নামাজ পড়ছে রক্ত বইছে ওই অবস্থায় নামাজ পড়ছে তার মানে কি ওজন নষ্ট হয় না এই মরণ ওমার রাজি আল্লাহ তালানোর শাহাদাতের ঘটনা পেশ করতে পারে ওমার রাজি আল্লাহ তালানো যখন শহীদ হন নামাজের অবস্থায় আওয়াজ আর উঠছে না এমামতি করতে পারলেন না পিছিয়ে সরে গেলেন আব্দুর রহমান সামনে বাড়িয়ে দিলেন এমামতির জন্য কিন্তু নামাজ ছেড়ে দেননি অথচ রক্ত অনেক বেশি পরিমাণে প্রবাহিত এবং মানে এমনকি পাকস্থলী থেকে দুধ পান করানো হলেও সব বেরিয়ে যাচ্ছে তাহলে কত বড় জখম ছিল সে অবস্থায় নামাজ কমপ্লিট করেছেন এইরকম এক সাহাবি জাতুর রেখার যুদ্ধে তিনি নবী শাসনের পক্ষ থেকে পাহারায় নিযুক্ত ছিলেন তা যদি নামাজ পড়ছিলেন তীর এসে লেগেছে রক্ত বয়ে চলে যাচ্ছে তা যদি ছাড়েন না তিনি নামাজ পড়িয়ে যাচ্ছে তারপরে তীর টানা হইল নবী করিম সাল্লাহামের জীবদ্দশা নবী সাল্লাম ছিলেন এই কথা বললেন না যে তোমার এরকম নামাজ পড়ে হয়নি তোমার রক্ত বইতে আছে তোমার উজুই নেয় তুমি তাহাজুদ পড়ছো নামাজ পড়ছো হ্যাঁ ওমর রাজি আল্লাহ ঘটনা এতেকালের পরে কিন্তু এই সাহাবির ঘটনার রেখার যুদ্ধ তাহলে এসব সহি হাদিস এবং নবী কালিসাম সাহাবাই আমল সুতরাং শরীরের কোন স্থান থেকে বেশি পরিমাণ রক্ত বেরোলে এতে উজু নষ্ট হয় না এই মতটি ইমাম বখারি রহমতুল্লাহ আলী প্রাধান্য দিয়েছেন এটা ইমাম ইবিন তাইমিয়া রহমতুল্লাহ আলী প্রাধান্য দিয়েছেন আল্লাহ ইবিন হুসাইম রহমতুল্লাহ বলছেন এটাই ঠিক তৃতীয় বিষয় যাতে ওজন নষ্ট হবে সর্বসম্মতিক্রমে তা হচ্ছে মানুষের জ্ঞান শূন্য হয়ে যাওয়া জ্ঞান শূন্য হয়ে যাওয়া গভীর ঘুমের কারণে জ্ঞান শূন্য হয় গভীর ঘুম হলে হালকা ঘুমে নয় ঝিমাচ্ছেন না নবিসামের সাহাবাইকেরা ঝিমাইতেন ঈশান নামাজের জন্য অপেক্ষায় থাকতেন আর ঝিমাইতে থাকতেন ঝিমাইতে থাকতেন নবী সাল্লাহ সাল্লাম অনেক সময় বিলম্ব করে দিতেন তারপরে তারা আর উজু করতেন না নামাজ পড়তেন নথি এভাবে তারা ঝিমাইতেন মাথা তাদের ঝুঁকে যেত তাহলে বোঝা গেল যে হালকা ঘুম যাতে হুঁশ আছে কি হচ্ছে না হচ্ছে কিন্তু একবার করে ঘুম চলে আসছে তোমরা বা চোখটা বন্ধ হয়েছে লম্বা হয়ে শোন চিত হয়ে শোন যেভাবে শোন না কেন কারণ কিছু বোকা কেন বলছে হ্যাঁ চিত হয়ে যদি শুয়ে যায় অথবা এমন কিছুর উপর হেলান দিয়ে শয় যে সেটা টেনে নিলে পড়ে যাবে তাহলে উজু নষ্ট হবে এগুলি মন গড়া কথা সব এগুলি ফেকার কিতাবাদের মন গড়া কথা চেয়ারে হেলানো দিয়ে যদি আপনি হঠাৎ করে কেউ কেউ টেনে নেই তাহলে পড়বেন না পড়ে যাবেন তার মানে এই না যে গভীর ভূমি আছে না এতে উজু নষ্ট হয় না তাহলে কেমন ঘুমে উজু নষ্ট হবে যেটা গভীর ঘুম এখন কোন হুশ দিশা নেই কি হচ্ছে না হচ্ছে আশেপাশে কি হইল এই কিছুক্ষণের মধ্যে কয়েক মিনিটের মধ্যে কিছু জানেন না আশেপাশে এটা হচ্ছে গভীর ঘুম তাহলে গভীর ঘুম যদি হয় গভীর ঘুম মানে কি উজু নষ্ট চোখ ঘুমেলে তো উজু করে নষ্ট হবে এ বিষয়ে কখন চিন্তা করেছেন ঘুমাইল চোখ আপনার কি এমন হইল যে ওজন নষ্ট হয়ে গেল এই জন্য বিষয়টিকে ভালো করে বুঝছেন আসলে ঘুম উজু ভঙ্গকারী নাই কিন্তু ঘুম যখন হয়েছে আর হুঁশ নেই এখন হ্যাঁ এখন টের পাচ্ছেন না কি হচ্ছে না হচ্ছে তখন আশঙ্কা আছে আপনার বায়ু নির্গত হওয়ার যে এই সময় হয়তো এই দু তিন মিনিট আমার একবার গভীর ঘুম চলে এসছে এতে বায়ু নির্গত হয়তো হয়ে গেছে বা তার বেশি সময় সেই জন্য আলমাইকের আমরা একমাত্র যে গভীর ঘুম যদি হয় সেটাকে ধরে নেব উজু ভঙ্গকারী এর আগে হাদিসে বলা হয়েছে মুসলিম আহমদের তিরমিজির হাদিস ওয়ালাকমিন গায়তিন অবাউলিন অনৌমিন পায়খানা থেকে আসো পেশাব থেকে আসো কিংবা ঘুমিয়ে যদি পড়া তাহলে বোঝা গেল যে গভীর ঘুম হয় তাহলে উজু নষ্ট হয়ে যাবে উজু করে নিতে হবে আচ্ছা ঘুমে যদি উজু নষ্ট ধরা হয় গভীর ঘুমে তাহলে কেউ যদি পাগল হয়ে যায় উজু করার পর আল্লাহ না করে পাগল হয়ে গেল কিছুক্ষণ পরে হুঁশ আসলো হইতে পারে না এরকম বেহুশ হয়ে গেল সেন্সলেস হয়ে গেল অথবা কোন নিশা নিশা হয়ে গিয়ে নিশাগ্রস্ত হয়ে গেল হস নেশা নাই এইরকমই আজকাল যে অপারেশনের জন্য বেহুশ করা হচ্ছে এরকম যদি হয় তাহলে ওজন নষ্ট হবে না হবে না ওজন নষ্ট হবে কারণ এগুলিতে আবার গভীর হওয়া জরুরি নয় বেহুসটা গভীর হয়েছিল পাগল গভীর হয়েছিল কি হালকা হয়েছিল না পাগল পাগল হয়েছে মানে হোস নেই তার অনেকক্ষণ ধরে পাগল না কতক্ষণ না পাগল হয়েছে তখন হোস হারিয়ে ফেলেছে সুতরাং এতে উজু নষ্ট হয়ে যাবে চার নম্বর বিষয় হচ্ছে লজ্জা স্থান স্পর্শ করা সরাসরি বিনা কোনো পর্দা পর্দাই পর্দা নেই সামনে সরাসরি যদি স্পর্শ হয় লজ্জা লজ্জা স্থান মানে পেশাবের স্থান আর পায়খানার স্থান দুটো জায়গা এতে অজু নষ্ট হবে সামনের দিক থেকে হোক পেছন দিক থেকে হোক ওজু নষ্ট হবে এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে আর এটা হচ্ছে সহি এই মর্মে যে একটি মজাব রয়েছে যে লজ্জা স্থান স্পর্শ করলেও সেটা শরীরের একটা অঙ্গ সেই জন্য ওজন নষ্ট হয় না এই মতটি দুর্বল ঠিক না রসুল্লাহ সাল্লাম থেকে বুসরা বিনতে সফওয়ান রাজি আল্লাহ তালা বর্ণনা করেছেন কারো ফালিয়া কেউ যদি লজ্জা স্থানে স্পর্শ করে সে যেন উজু করে নেয় মুসনাদ আহমদে আবু নাসাই ইবিন মাজা হাদিসটা রয়েছে এবং হাদিস সাহিব এছাড়া উম্মে হাবিবা নবিসামের বিবি আবু আইব আনসারি রাজি আল্লাহমা থেকে বর্ণিত রয়েছে তারা বলছেন যে রসুল্লাহাম থেকে আমরা শুনেছি মানমাসা ফারজাহু ফালিয়া তো যে ব্যক্তি লজ্জা স্থান স্পর্শ করলো সে যেন উজু করে নেয় আগে এটাতে জাকারও বলা হয়েছে ফারজাও বলা হয়েছে তাহলে বোঝা গেল যে পুরুষ হোক অথবা মহিলা হোক লজ্জা স্থান স্পর্শ করলে নষ্ট হয়ে যাবে এই হাদিসটিও সহি থেকে আরো হাদিস বর্ণিত রয়েছে এজা আফদা আহাদুকুম বিয়াদিহি ইলা ফারজিহি ওয়া লাইসা বাইনাহুমা সাতরুন এই হাদিসটি আরো ক্লিয়ার স্পষ্ট তোমাদের কোন ব্যক্তি যদি তার হাত লজ্জা স্থানে পৌঁছিয়ে দেয় এই অবস্থায় যে ওয়ালাইসাবাইনামাসাতরুনলা হেজাব লজ্জা ইস্তানার হাতের মাঝখানে কোনো আড় নেই পর্দা নেই আবরণ নেই কাপড়ের উপর নয় বা অন্য কোনো কিছুর দিয়ে ফালিয়া তাহলে সে যেন উজু করে হেব্বানে হাদিসটি আছে দ্বারা হাদিস আছে হাদিসটির সনদ বিশুদ্ধ বা সুন্দর আল্লাহ আলবানী রহমতুল্লাহ আলী তার সিলসিলা সহি হাতে উল্লেখ করেছেন এতে শুধু একটি কথা আর বলার প্রয়োজন রয়েছে যে হাদিসটি এর বিপরীত হাদিস পেশ করা হয় যারা বলে যে লজ্জা স্থান স্পর্শ করলে সরাসরি স্পর্শ করলে উজু নষ্ট হয় না তারা একটি হাদিস পেশ করেছে তালক আলী রাজি আল্লাহ তালানো থেকে সেই হাদিসটি বর্ণিত যে হাল হইয়া ইল্লা লজ্জা স্থানটা তোমার শরীরে একটা টুকরো তো শরীরে একটা মাংসপিণ্ড তো শরীরে এখানে ছুঁড়লে যেমন সরাসরি ছুঁড়লে উজু নষ্ট হয় না তেমন লজ্জা স্পর্শ করলে উজু নষ্ট হয় না এটা বোঝানো হয়েছে এই হাদিসটিতে এই হাদিস যদি সহি হইত তাহলে অন্য জবাব দেওয়া যেত অথবা তখন চিন্তা করা যেত কিন্তু এই হাদিস একদল মহাদিসিনদের নিকট সহি নাই আল্লামা ইবনে বাদ রহমতুল্লা আলী বলছেন বলগল মারামের ভাষ্যে তিনি যে কান মাসুজাকারফি আউয়াল ইসলাম লায়ান কদুল উজু ইসলামের প্রথম যুগে লজ্জাস্থান স্পর্শ করলে উজু নষ্ট হইত না এই বিধান ছিল তাহলে তার কাছে নাসেফ মানসুকের বিধান আগের হুকুম ছিল যে উজু নষ্ট হয় না তাহলে তালাকবিন আলীর হাদিসটি আগের হুকুম আর নবিসামের পরবর্তীকালের হুকুম যে না লজ্জাস্থানে সরাসরি যদি হাত পড়ে তাহলে উজু নষ্ট হয়ে যাবে আরেক দল সমন্বয় করেছেন আর সেটাও ফেলে দেওয়া যায় না যে লজ্জাস্থান এমনিতে যদি স্পর্শ হয়ে যায় এমনিতে কিন্তু যৌন কামনা আসেনি আপনার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়নি তাহলে ওজন নষ্ট হবে না আর স্পর্শ হতেই যদি একটু উত্তেজনা আসে তাহলে ওজন নষ্ট হয়ে যাবে এটা একদল বলেছেন কারণ ওরা বলছে যে উত্তেজনা আসলে মাঝি বেরিয়ে যাওয়ার আশঙ্কা আছে উত্তেজনা হয়েছে তারপরে কিছু বেরোয়নি নামাজ পড়তে লেগে গেলেন রুকু সেজদা একটু নড়াচড়া করতে গিয়ে দেখলেন যে রুশ হয়ে গেল এই জন্য উজু নষ্ট হয়ে নিতে হবে আগে থেকে এটা একটি মত তারা পেশ করেছেন কিন্তু সঠিক মত আল্লাহ আলম যে যৌন কামনার সাথে স্পর্শ হোক উত্তেজনা আসুক আর নাই আসুক সরাসরি যদি হাত পড়ে লজ্জা স্থানে তাহলে উজু ভঙ্গ হয়ে যাবে এটাই হচ্ছে সেই হাদিসের উপর আমল আর একটি বিষয় যে বিষয়টা আমাদের দেশের মজুরধারী ভাইরা জানে না মানে না আর জানলেও মানে না সেটা হচ্ছে উঁটের গোস্ত খেলে ওজন নষ্ট হয় পাঁচ নম্বরের বিষয় যেটা সেটা হচ্ছে ওটের গোস্ত খেলে ওজন নষ্ট হয় এরা হাদিসকে এমন ভাবে অস্বীকার করে এরা আংশিক হাদিস অস্বীকারী হাদিস অস্বীকারীর অনেকগুলি দল উপদল রয়েছে একদল যারা আহলে কোরআন একেবারে হাদিস অস্বীকার করেন গোমরা পথভ্রষ্ট তারা দিনের কোন বিধিবিধান পালন করতে পারবে না আর একদল আছে তাদের মধ্যে গুমরাহি রয়েছে অনেকগুলি হাদিস অস্বীকার করে যুক্তিকে প্রাধান্য দেয় হাদিসকে অস্বীকার করে এরা একদল মজাবধারীরা আছে মজাবের হয়ে হাদিস উল্টে দাও আগে মজাব ঠিক রেখে হাদিস মানো আংশিক হাদিস অস্বীকার অস্বীকারীরা সবগুলি হাদিস অস্বীকার না করলেও অনেকগুলি হাদিসকে অস্বীকার করে না এই ক্ষেত্রে তারা ওইরকম করেছে রসুল্লাহাম বলছেন ওটের গোস্ত খেলে উজু করা ওরা বলছে ওটের গোস্ত খেলাম তো দোষ কি করলাম কত বড় বেয়াদবি নবিসামের সামনে বেয়াদবি না নাস্তিগুলো বেয়াদবি করেছে তখন সোচ্চা আপনি রাস্তায় নেমে গেছেন আর তোমাদের বিরুদ্ধে কে নামবে করতে যে কি করলাম গোস্ত খেলাম করতে হবে না খাসির গোস্ত খেলাম উজু করতে হবে না মুরগি খেলাম হাঁস খেলাম উজু করতে হবে না আবার ওটার গোস্ত খেলে উজু করতে হবে এটা নবীর ওপর এতরাজ নয় হ্যাঁ নবীকে চার্জ করা নয় ধরেন যে নবীলাম জীব দোষে আছেন তাহলে সরাসরি চার্জ করা বলতে হবে চলে গেল তার নিয়ে আসা শরীয়ত কেমন পর্যন্ত বাকি আছে কোন মুসলিমের ইখতিয়ার নেই এই রকমের তাকে দুঃসাহসিকতা কে দিল যে বলবে যে কেন কি বা অপরাধ করলাম ওটার বস্তু খেয়ে বড়ই বেয়াদুবিটা এখন শোনেন হাদিস আর অন্তরটাকে সোজা করেন যারা যেখান থেকে শুনছেন আর শুনবেন যারা রসুল্লাহ সাল্লাহাম যা বলেছেন করেছেন মানতে হবে অমা আতা কুমর রসুল ফখুজু হাসুরে বলছেন রসুল্লাহ যা দেন তা তোমরা গ্রহণ করো অমা নাহাকুম আনহ আর যা থেকে নিষেধ করেন ফান্তাহ বিরত থাকো রসুল্লাহাম দিয়েছেন আপনার যুক্তি জিজ্ঞাসা করার এই এখতিয়ার নেই আল্লাহ ফাকরুল আলম তার রসুলকে পাঠিয়েছেন রসুল্লাহামকে জিজ্ঞাসা করার এখতিয়ার একমাত্র আল্লাহ পাকের আছে কোন আলেম কোন ইমামের কোন সাহাবিরও এখতিয়ার নেই জিয়া রসুল আল্লাহ লিস কজকি এটা এখতিয়ার কারণে এটা বড় বিয়াদুবি এটা কোন সাহাবি করলে বিয়াদুবি হইত সাহাবি করলে যদি বিয়াদুবি হয় খলিফা করলে বিয়াদুবি হয় তাহলে এই এই সব বিদাতিদের ইফতার খেয়ে দিল যে ওঠের বস্তু খেলে কেন উজু করবো জাবের বিন সামরা রাজি আল্লাহ থেকে বর্ণিত একজন লোক জিজ্ঞাসা করলেন রাসুল্লাহ কি মানে কি ছাগল গানাম একটু ব্যাপক বকরি ছাগলকে বলতে পারেন মেষগুলিকে হ্যাঁ দুম্বা ভেড়া সবকে দুম্বা ভেড়া অথবা বকরি ছাগল এসবের গোস্ত খেয়ে খেয়ে উজু করব তাহলে তখন বলে ইনশেতা তুমি যদি চাও তো উজু করো আর যদি চাও যে উজু করবো না তো ফালা তা উজু করিও না তাহলে তোমার ইচ্ছা গোস্ত খেললেন গোস্তে চর্বি আছে সুতরাং মুখটাই যেন চর্বি চর্বি ভাব আছে হাতে চর্বি লেগে আছে উজু করিনি যদি করেন করেন আর না করেন কোন অসুবিধা নেই কে বললেন রসুল্লাহ সাল্লাম তাহলে তখন ওই সাহাবি জিজ্ঞাসা করেছেন আতাওয়াদ্দাউমিল এবেল এবেল মানে মানুষ কি দেখে না একটু ভাবে চিন্তা করে উঠকে কেমন করে আল্লাহ কত একে কত গুণ দিয়ে আর কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন শুধু এর বাহ্যিকটা দেখতে বলা হয়নি বাহ্যিকটা সেই যুগের বেদিন যারা উঠ চড়ে তো তাদেরকে বাহ্যিকটা কিন্তু উঁটের মধ্যে যে আরো বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলি গবেষণামূলক দেখা আর সেটা এই এতেই এই আয়াতে মজুদ আছে আরো দেখো চিন্তা করে মানে উঠ সাহাবি জিজ্ঞাসা করলেন যে ওটের গোস্ত খেয়ে কি উজু করবো বলেন কালা নাম হ্যাঁ মানে গোস্ত খেলে উজু নষ্ট হয়ে যায় কেন নষ্ট হয় এটা আল্লাহ পাক ভালো জানেন তার সাল্লাম জানেন নবী করিম এই দায়িত্ব ছিল না যে প্রত্যেকটির রহস্য তত্ত্ব মানব জাতির জন্য তুলে ধরতে হবে তাহলে মানবে না নবী সালামের দায়িত্ব ছিল মানুষের কাছে সত্যকে হককে আল্লাহর পক্ষ থেকে পৌঁছে দেওয়া আর পাঁচ অক্ট নামাজ কেন নামাজের রুকু আগে কেন রুকু একটা দুটো শেষ দেয় কেন আরে যদি এইরকম প্রত্যেকের যুক্তি জিজ্ঞাসা করেন তাহলে তুই এই যুক্তি পেশ করতে করতে সারা জীবনটা পার হয়ে যাবে নবী করিম সাল্লাম এই জন্য আসেন না যে প্রত্যেকটা রহস্য মানুষের সামনে পেশ করবেন কোনো কিছু যদি পেশ করে দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ আর যদি না পেশ করে থাকেন তো কোন মানুষের ইতিহার নেই যে নবী সাল্লামকে জিজ্ঞাসা করবে আল্লাহ পাকে জিজ্ঞাসা করবে যে আল্লাহ তুমি এটা কেন করেছ হাদিস সাহিব মুসলিমের মুসলিম শরীফের হাদিস যে উটের গোস্ত খেলে ওজন নষ্ট হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় যে আমাদের দেশীয় মজহাবে মানে যে দেশে যে অধিকাংশ লোক যে মজহাবের অনুসারী সেই মজহাবে ওটের গোস্ত গেলে উজু নষ্ট হয় না আবার এমন এমন কাজে উজু নষ্ট হয় যার কোন দলিল নেই শেষখানে বলবো ছয় নম্বরে যাতে উজু নষ্ট হয় সেটা কোন মুসলিম মুরতাদ হয়ে গেল ইসলাম বিমুখ হয়ে গেল উজু করেছিল উজু করার পরে এমন কথা বা কাজ কথা বললো অথবা কাজ করলো যাতে সেই ব্যক্তি মুরতাদ হয়ে গেল যেমন আজকালকার নাস্তিক মোরতাদের দেখছেন হ্যাঁ ঠিক না বাংলাদেশে ইসলাম হচ্ছে সংখ্যালঘুদের ধর্ম এটা কুফুরি কথা সেই মহিলা মোরতাদ মোরতাদ সে মহিলা এইরকমই যে কোনো ইসলাম বিরোধী কথা বা কাজ হইতে পারে যদি কেউ কোরআন বহাদিসের স্পষ্ট বিষয় বিরোধী নামাজ পড়ে কি পাও মোরতাদ হ্যাঁ? এইরকমই আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা একজন মুসলিম আল্লাহ ছাড়া অন্যকে দিল মাজারে সেজদা করে উজু করে মোরতাদ হয়ে গেল উজু নষ্ট মোরতাদ হইলে ইসলাম থেকে বেরিয়ে গেলে আমল সমস্ত অতীতের ধ্বংস হয়ে যায় আর উজুটা একটা আমল ছিল সেই জন্য সেটা ধ্বংস নষ্ট আল্লাহ ফকরবুল আলমিন এরশাদ করেছে সুরায় মায়েদার একটি আয়াতে অমাইয়াকফর বিল ইমানে ফাকাদ হাবেতা আমালু যেই ব্যক্তি ইমানের পরে কুফরি করবে তার আমল ধ্বংস হয়ে যাবে ওহাফিল আখেরাত মেল খাসেরিন আর সেই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবে তো যেই ব্যক্তি কুফরি করল ইমানের পরে তার আমল কি হয়ে গেল বিনষ্ট হয়ে গেল ধ্বংস হয়ে গেল সুরাজ আয়াত নম্বর পঁয়ষট্টি তাল্লাপাকে এরশাদ করেছেন লাইন আশরাক তালা আহাবাত তার নাম আলুক হে নাবি তুমিও যদি সির করো তোমার আমল বিনষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাহলে শির করলে আমল ধ্বংস হয়ে যায় কুফরি করলে আমল ধ্বংস হয়ে যায় ইসলাম নিজের ভঙ্গ করে দিন ইসলাম ভঙ্গকারী যেসব কারণ রয়েছে যদি কোন মানুষ বলে আজকালকার যুগে ইসলামের আইন চলবে না হ্যাঁ ইসলামের আইন দণ্ডবিধান বর্বরতা এই একটা কথা বলতেই তার ইসলাম ভঙ্গ হয়ে গেল উজু থাকলে উজু নষ্ট অতীতে যা ইবাদত বন্দী করেছে নামাজ রোজা সব নষ্ট ধ্বংস লাইন আশরাক্তা লাই হাবাতান নামালক শির কুফুরি করলে মানুষের আমল ধ্বংস হয়ে যায় একটি আয়াতে কুফুরির কথা রয়েছে মাইয়াক ফরবিল ইমান আর একটি আয়াতে শির্কের কথা রয়েছে এই ছয়টি বিষয় বললাম যে ছয়টি বিষয়ে অজু ভঙ্গ হয় তার মধ্যে একটিতে বিশেষ করে মতানৈক্য বা দুটিকে মতানৈক্য রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যেটা শরীরের পেশা পায়খানা রাস্তা ছাড়া অন্য কোনো জায়গা দিয়ে কারণ না পা কিছু বেশি পরিমাণ বেরোলে উজু নষ্ট হয় একদল বলছেন আর দল বলছে উজু নষ্ট হয় না উজু নষ্ট হয় না এটাই ঠিক তাহলে এটাও বাদ দিল তাহলে বাঁচলো কয়টা পাঁচটা আর আর একটা বিষয় যেটা লজ্জা স্থানে হাত দিলে উজু নষ্ট হয় কি হয় না তাতে দ্বিমত থাকলেও এতে সঠিক হচ্ছে উজু নষ্ট হয় তাহলে এটা বহাল থাকলো তাহলে এই ছয়টা যে বর্ণনা করলাম তার মধ্যে একটা শুধু উজু ভঙ্গ কারী হিসাবে এই কারণটি দুর্বল মানে এটি কারণ নয় উজু ভঙ্গের আর বাকি পাঁচটিতে উজু ভঙ্গ হয় জি বিষয়টাকে শেষ করি আর একটি বিষয় হচ্ছে মহিলাদের স্পর্শ করা নিজের স্ত্রীকে স্পর্শ উজু করার পরে স্ত্রীর গায়ে যদি হাত পড়ে সরাসরি কাপড়ের আড়ে না এখানে সরাসরি এতে উজু নষ্ট হবে না হবে না হবে না তবে এই মাসলা তো দ্বিমত রয়েছে এমাম সাফি বা সাফেদের মতো স্ত্রীর গায়ে হাত লাগলে উজু নষ্ট হয়ে যায় পক্ষান্তরে তিন এমাম আর মহাদিসান কেরাম সকলের নিকটে স্ত্রীর গায়ে সরাসরি হাত পড়লে উজু নষ্ট হয় না তাদের সংশয় হচ্ছে ওই আয় থেকে লামাস্তুম তোমরা যদি নারীদের স্পর্শ করো কিন্তু লামাস্তুম লামস মানে হচ্ছে স্পর্শ করা টাচ করা আর লামাস মানে দুই পক্ষ থেকে দুই পক্ষ থেকে স্পর্শ মানে সহবাস ইবনে আব্বাস রাজি আল্লাহ তালমা সাহাবি যিনি মুফাসের সবচেয়ে বড় সাহাবিদের মধ্যে তিনি বলছেন কোরআনে কেরিমে যেখানে লামাসা শব্দ ব্যবহার হয়েছে স্ত্রীর ক্ষেত্রে তার মানে হচ্ছে সহবাস শুধু স্পর্শ করা নয় কিন্তু আল্লাহ অতি লজ্জাশীল তাই এক তিনি ইশারা ইঙ্গিতে কথা বলেছেন ইশারা ইঙ্গিতে কথা বলেছেন তাহলে এই আয়াত সাফিদের দলিলে পেশ করা ঠিক নয় কারণ এটার অর্থ হচ্ছে সহবাস তাতে উজু ভঙ্গ হবে আর গোসল ফরজ হবে হ্যাঁ? স্ত্রীদের স্পর্শ বা নিজের স্ত্রীকে স্পর্শ করলে যেভাবে স্পর্শ হোক না কেনা যতক্ষণ পর্যন্ত মাজি না বেরিয়ে আসবে হ্যাঁ স্পর্শ করে উজুর পর স্পর্শ করেছে আর তারপরে যদি মসজিদ বেরিয়ে আসে বা আশঙ্কা হয় যে আমি হেঁটে মসজিদে যেতে যেতে হয়তো কিছু বেরিয়ে আসতে পারে হ্যাঁ তাহলে আপনি এখন পরিষ্কার করে নেন ধুয়ে নেন ঠান্ডা করেন তারপরে উজু করে নেন হইতে পারে যে এক রেখা হয়নি আর ওইদিকে বেরিয়ে পড়লো প্রথম কথা উজুর পরে এরকম করিয়েন না যাতে আপনার মসজিদের হওয়ার আশঙ্কা থাকে আর যদি এরকম হয়ে গিয়ে থাকে তাহলে পুনরায় উজু করে নেন আর ধুয়ে পরিষ্কার করে যাতে করে আপনার নামাজের অবস্থায় গিয়ে এরকমটা না হয় কারণ আপনি ইচ্ছে করে এখানে আপনি যেন আপনি নামাজের অবস্থায় গিয়ে উজুটা ভঙ্গ হচ্ছে কিন্তু আগে নিজে আপনি কারণ করেছেন আপনার তো সেটা হয়েছে সেই জন্য এইভাবে নামাজ হবে না একটা রুগীর মতো আপনি না যে রুগী পেশাব থামতে পারছে না হ্যাঁ, বা রক্ত বেরিয়ে চলে আসলো ইত্যাদি এরকম না আপনার এছাড়া আমাদের দেশের মানুষের কাছে উজু নষ্ট হয় কি সে বলতে পারেন হ্যাঁ অট্ট হাসিতে হাসি হয়েছে তিন প্রকার একটা মুচকি হাসি একটা মধ্যম হাসি আর একটা হচ্ছে অট্ট হাসি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ করে যারা হা করে হাসে হাসাতে আওয়াজ হয় আর মুখ মুখটা হা করে নেয় হা হা হা করে হাসে যেটা এটা অট্ট হাসি অট্ট হাসি অপছন্দনীয় এই হাসিতে মানুষের দিল অন্তর্মুর্দা হয়ে যায় তো অট্টহাসিতে হানাফি উজু নষ্ট হয়ে যায় মকসুদুল জেওয়ার আর এসব কিতাব আপনি পাবেন যে অট্টহাসি দিলে উজু নষ্ট হয় আরে অট্টহাসি দিল এতে উজু কেন নষ্ট হবে হাসি দিল এখানে আর উজু নষ্ট হবে কেন এই মর্মে কোন শহীদ দলিল নাই ভিত্তিহীন কথা কোন শহীদ দলিল নেই তবে অট্টহাসি যদি নামাজের মধ্যে হয় তো নামাজ বাতিল হবে নামাজ বাতিল হবে আর কেউ কেউ বলেছেন নামাজ তার বাতিল হবে তার সাথে সাথে নামাজের মধ্যে সে অট্টহাসি দিয়েছে সেই জন্য তাকে পানিশমেন্ট স্বরূপ বলবো যে উজু করে এসো গোনার তোমার গোনার কাপ ফার জন্য উজু করে এসো দিয়ে আবার নামাজ পড়ো এটা একদল আলমারা বলেছেন কিন্তু হাসি দিলে জোরে হাসি দিয়েছে হা হা করে সেই জন্য উজু নষ্ট হয়ে যাবে এটা উজু ভঙ্গের কারণ এটা এর কোন দলিল নেই এটি মনে করা কথা আর জহিজাল কথার ওপর নির্ভরশীল সংক্ষেপে বলি উজুর সুন্নত গুলি উজুর সুন্নতের একটি সুন্নত হচ্ছে মিসওয়াক করা নবী করিম সাল্লাম মিসওয়াকের জন্য উৎসাহিত করেছেন মিসওয়াক করা সুন্নত বা মুস্তাহাব প্রত্যেক উজুর সাথে এবং প্রত্যেক নামাজের সাথেও দুই ক্ষেত্রে নামাজ যখন দাঁড়াচ্ছেন তখন যেটা আমাদের দেশের আলেমরা মানতে চাই না মজাবধারীরা ওরা বলে শুধু উজুর সাথে উজুর আগেও মিসওয়াক করা সুন্নাত আর নামাজের যখন একামত হতে যাচ্ছে তখনও মিসওয়াক করা সুন্নাত অনেক হয়তো আগে উজু করেছেন হ্যাঁ সুতরাং নবী করিম সাল্লাহ দুই রকম যখন হাদিস রয়েছে দুই ক্ষেত্রেই বিশ্বাস করা সুন্দর উজুর শুরুতে এই হাত কবজি পর্যন্ত ধৌত করা এটা উজুর সন্ধ্যা উজুর অঙ্গগুলিকে ঘষা দেওয়া যাতে লোমকূপগুলিতে ভালো করে আপনার পানি পৌঁছে যায় কোনো জায়গায় আপনার অচেতন অবস্থায় আপনার শুকনো না থেকে যাই এক কথায় ঘোষা দেওয়া নবী করিম সাল্লাহ হাকিম হাদিস রয়েছে নবী সাল্লাম অঙ্গগুলিকে দিলেন উজুর অবস্থায় তিনবার করে উজুর অঙ্গগুলি করা তিনবার করে ধৌত করা হচ্ছে দুইবার করে যায় আছে আর একবার করেও আছে সর্বনিম্ন একবার করে ধৌত করতে হবে কিন্তু তিনবার করে কেউ যদি ধৌত করে তাহলে এটা সন্ন্যত বা মুস্তাহাব নবী তিন রকম উজু করেছেন সেই হাদিস রয়েছে সালাসান এটা অধিকাংশ সময় আরো সহি হাদিসে দুই দুইবার করে কোন কোন অঙ্গ আবার সহি আরেকটি হাদিস হয়েছে আন্দান এক একবার করে ধুয়ে উজু করেছেন কিছু অঙ্গ একবার ধুলেন কিছু অঙ্গ দুইবার কিছু অঙ্গ তিনবার সেটাও জায়গা রয়েছে আর পূর্ণতা হচ্ছে উত্তম হচ্ছে যে সবগুলি অঙ্গ মাথার মাসা ছাড়া সবগুলি অঙ্গ আর কানের মাসা ছাড়া এই মাসা ছাড়া সবগুলি অঙ্গ তিনবার করে ধৌত করা উজুর পরে দোয়াগুলি পড়া কি আল্লাহ এছাড়াও আরেকটি দোয়া রয়েছে নাসাইর আল্লাহ একটি কিতাব রয়েছে তবে সুবহানাক এই তিনটি দোয়া পড়লে সবচেয়ে ভালো আর আল্লাহুম্মা এটা তিরমিজিতে রয়েছে হাদিস সহিহ আর শাহাদাত পড়ার হাদিসটি সহি মুসলিম রয়েছে অজুর পরে দুই রাকাতে তেহেতুল অজু পড়া এটা সন্ন্যাত অজুর ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা ওজুর পানি ব্যবহারে খুব বেশি পানি ব্যবহার না করা কারণ ওজুর ক্ষেত্রে অপচয় করতে নবী করিম সাল্লাম নিষেধ করেছেন ওজুর ফজিল সম্পর্কে একটি হাদিস শোনাই আবুহের থেকে বর্ণিত তিনি আমার উম্মদেরকে ডাকা হবে কিয়ামতের দিন আর তারা উজুর কারণে তাদের পাঁচটি অঙ্গ চমকিতে থাকবে পাঁচটি অঙ্গ কি কি মুখমন্ডল দুই হাত আর দুই পায়ে পাঁচটি অঙ্গ চমকিতে থাকবে উজু বেনামাজিরা করে নাকি মাঝে মধ্যে উজু করলে চমকিবে তামল বাতিল করে দিয়েছে যেমন নামাজ ছেড়ে চামল নষ্ট করে ফেলেছে নামাজ ছাড়া গভীর কাজ তাহলে বোঝা গেল যে কেমতের দিনে নবীলাম তার কে চেনবেন উজুর অঙ্গের চমক দেখি আর উজুর অঙ্গ তাদেরই যারা নামাজি সুতরাং নামাজিদেরকে একমাত্র রসুল উল্লাহাম চেনবেন বেনামাজি কে চেনবেন না ভালো করে শুনে রাখেন শুধু নবীর ওম্মত হওয়ার দাবিদার হবেন না বুখারি মুসলিমের হাদিস ওসমান আল্লাহ তালান হোক পূর্ণ উজু করলেন এইটা প্রথম দিকে শুনিয়েছি আর তারপরে বললেন যে ব্যক্তি এই রকম উজু করবে নবিসাল বলেছেন রাকাতাইন আর দুই রাখার নামাজ পড়ে যদি এখলাসের সাথে খুশুর সাথে গফর আল্লাহ কাদ্দামিন জাম্বি তার অতীতের গোনাগুলি আল্লাহ মাফ করে দেবেন ছোট গোনা মাফ করে দেবেন বড় গোনার জন্য তবা করতে মোত্তাফাকুর আলী মুসলিমের হাদিস আর একটি হাদিস সেই মুসলিমের আছে মামিন মুসলিমিন তাহাদুরহু সলাতুল মাকতুবা যে কোনো মুসলিমের যদি ফরজ নামাজের সময় হয় ফাই হোসেন হা সুন্দর করে ওযু করে আর খুশুর সাথে নামাজ পড়ে রুকু সুন্দর করে করে ইল্লা কানা কাফারাতাল্লি মাকাবুল হামিনাজ দুনুব অতীতের গুনাগুলির জন্য কাফারা হয়ে যাবে এই ওযু মালাম ইউতে কবিরা যতক্ষণ পর্যন্ত সে কাবিরা গোনা করবে না তাহলে বোঝা গেল কাবিরা গোনা শুধু উজু দিয়ে মাপ হবে না কে হারাম খাচ্ছে হারাম ব্যবসা করছে সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে বুলু ফিল্মের সিটি দেখছে বুলু ফিল্মের সিটি দেখা অশ্লীলতা আর এইরকম অশ্লীলতা কাবিরা গুনা তো ছোট ছোট গোনাগুলিকে আল্লাহ পাক মাফ করে দিবেন যতক্ষণ পর্যন্ত কাবিরা গোনা না করবে আর এই গুনা অতীতের মাফ হয়ে যাবে সবগুলি নবীলামের আরেকটি সেই মুসলিম হাদিস মামিন মুসলিম যে মুসলিম যদি উজু করে আর সুন্দর করে উজু করে ফাই হাসুম্মা ইয়াকুম আর যদি নামাজ পড়ে তাহলে ইল্লা তার জন্য অবধারিত হয়ে যাবে প্রত্যেক অঙ্গ যখন ধুইবে তখন গোনাগুলি ঝরে পড়বে এই মর্মে নবী করিম সাল্লামের হাদিস রয়েছে হাদিস রসাই মুসলিমের এই হাদিসগুলি কিছু শুনিয়েছি এর পূর্বে এই জন্য সংক্ষেপণ করে দিলাম নবীলাম থেকে উসমান আল্লাহ বর্ণনা করে যে ব্যক্তি সুন্দর করে উজু করবে খারাজা জাসাদি তার বডি থেকে দেহ থেকে বেরিয়ে পড়বে হাত্তা তাখরোজা মিন তাহাতে আজফার এমনকি নকের নিচে থেকেও গোনা ঝরে পড়বে শেষ করছি আবু আল্লাহ বর্ণনা করছেন আল্লাহ আলা খাতায়া তোমাদের কি জানিয়ে দেব কি এমন আমল যে আমল করলে আল্লাহ গোনাগুলিকে মিটিয়ে দেবেন গোনাগুলিকে নিশ্চিন্ন করে দেবেন ওয়ার দারাজাত আর মর্যাদা উঁচা করবেন কালুবালা সাহাবার বললেন যে হ্যাঁ অবশ্যই বলে দেন ইয়ারসুল আল্লাহ কাল আলাল মাকারেহে কষ্টের সময় পূর্ণ মাত্রায় উজু করা কষ্ট করে উজু করা কষ্ট করে উজু করা মানে কি বলেন দেখি ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করা শখ করে ঠান্ডা পানি ব্যবহার করতে বাড়িতে যদি আপনার ব্যবস্থা থাকে গরম পানির কিন্তু ব্যবস্থা নেই কোনোদিন বা নেই আপনার বাড়িতে ওরকম ব্যবস্থা হ্যাঁ শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে যে উজু করা মনে হচ্ছে কেটে পড়ে গেল শরীরটা আমাদের দেশে এরকম মনে হয় হ্যাঁ এতে বড়ই নেকি রয়েছে এইরকমই গরমের দিনে আজকাল সৌদি আরবে উজু করা দুপুর বেলা জোহর আসরে উজু করা সব হ্যাঁ আল্লাহ কিন্তু কষ্ট এসবাগুল ওজু আলাল মাকার দুটোই সামিল তাহলে গরম পানি আর আপনি ঠান্ডা পানি পাচ্ছেন না গরম পানি দিয়ে উজু করা এই গরমে গ্রীষ্মকালে আর ঠান্ডার দিনে ঠান্ডা পানিতে উজু করা গরম পানি পাচ্ছেন না আপনি এতে গোনা মাফ হয়ে যায় গোনাকে মিটিয়ে দেয় এই আমলটি আর মর্যাদা উঁচা হয় ওয়াকাসরাতুল খোতা এলাল মাসাজিদ আর দূর থেকে মসজিদে হেঁটে আসা এমনকি গাড়িতে আসলেই সব পাবে কিন্তু পায়ে হাঁটলে আরো ভালো যত বেশি আপনার কদম পড়বে ধাপ পড়বে মসজিদ আসতে তত বেশি সব পদে পদে গোনা মাফ হবে পদে পদে মর্যাদা উঁচা হবে ওয়েন্তেজার সালাত মাদাস সালাত আর এক নামাজ পড়ে আর এক নামাজের জন্য অপেক্ষায় থাকা এতে কি হয় গোনা মুছে যায় আর মর্যাদা উঁচা হয় ফাজা আলী কুমর রেবাদ ফাজা আলী কুমর রেবাদ সেই মুসলিম হাদিস এটাই হচ্ছে আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া রেবাদ আসলে বলা হয় ইসলামিক দেশের বা ইসলামের হেফাজতের জন্য বর্ডারে আল্লাহর শত্রুদের আল্লাহর দিনের শত্রুদের সামনে পাহারা দেওয়া জেহাদের ময়দানে অথবা মুসলিমদের বিরোধ স্বার্থে যে কোনো জায়গায় পাহারা দেওয়া খলুসের সাথে হইতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য হইতে হবে তাহলে অবশ্যই নেকি রয়েছে যারা বর্ডারে মুসলিম দেশে পাহারা দেয় যদি আল্লাহ সন্তুষ্টির জন্য সেটা হয় আল্লাহর দিনের হেফাজতের জন্য মুসলিম ভাই বোনদের হেফাজতের জন্য মুসলিম দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যেন শত্রুরা না করতে পারে এই জন্য তাহলে অবশ্যই সব পাবে কিন্তু যদি পেটের দায় হয় বেদিন তাহলে তার এখলাস আবার কিসের আছে ফরজ আদায় করে না বলে বর্ডারে আমি পাহারা দিয়ে আমি নেকির কাজ করবো স্বভাবের কাজ করবো না তারা স্বভাবের জন্য করে না তারা পেটের জন্য বলছে চাকরি করছে নবী করিম সাল্লাহকে রেবাদ বলেছেন আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া যাহাদের ময়দানে গিয়ে সাহাবে কেরাম থেকে নবী সাল্লাম পাহাড়ে লাগিয়ে দিতেন এটা হচ্ছে রেবাদ কোনটা কষ্টের সময় উজু করা কষ্ট করে আর মসজিদে হেঁটে আসা দূর থেকে আর এক নামাজ পড়ে আর নামাজের জন্য অপেক্ষা করা মাগরে পড়ে দূরে বাসা আর কত যাবো এসানের পড়েই যাবো ইন্তজার করছে বা আপনি সুন্নত পড়ে এখনো আধা ঘন্টা সময় আছে অনেকগুলি মসজিদে ফজর নামাজ আধা ঘন্টা বেশি সময় মসজিদে ঢুকে গেছে ইন্তজারে বসে আছে নামাজের জন্য যতক্ষণ আপনি ইন্তজারে বসে আছেন ততক্ষণ আপনি নামাজের মধ্যে আছেন আর আল্লাহ রাস্তায় যেন আপনি পাহারা দিচ্ছেন নবী করিম সাল্লাহ ইসলামের সেই মুসলিমের হাদিস তো এতে গোনা খাতা মাফ হয় আর মর্যাদা উঁচা হয় আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের গোনা খাতা মাফ করে দেন আল্লাহ পাক আমাদেরকে নেকামলে তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন জান্নাতুল ফিরদোস দান করেন যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছে আল্লাহ পাক যেন শিফা দান করেন বালা মুসিবত রয়েছে বালা মুসিবত যেন দূর করে দেন বিপদ আবদ রয়েছে আল্লাহ পাক বিপদ আবদ যেন দূর করে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের গোনা খাতা যেন মাফ করেন ভুল ভ্রান্তি যেন মাফ করেন ভুল কথা যদি বলি ভুল কাজ করি আল্লাহ পাক যেন মাফ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 কি বলবেন যারা আমাদের পূর্বে এসেছেন প্রথম যুগে ইসলামের যেই যুগে শির্ক বিদাতের সংমিশ্রণ ছিল না খাঁটি ইসলাম ছিল ওই যুগগুলিকে বোঝানো হয়েছে তার মানে সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবিন এই যুগগুলিতে শির্ক বিদাত ছিল না সামান্য তাবিন তাবা তাবিনের যুগে সামান্য বিদাত শিয়াদের বিদাত খারেজিদের বিদাত এই দুই একটা ফিরকা বের হইলেও মুসলিমরা জানতো যে এরা গুমরা এরা পথভ্রষ্ট আর এখনকার মুসলিমরা হতভম্ব যে আরে কোনটা নেব কোনটা নেব না দিন সম্পর্কে জ্ঞান কিছুই রাখে না যার ফলে বুঝতে পারে না কোন কিতাব পড়বো কোন কিতাব পড়বো না কোনটা শুনবো কোনটা শুনবো না কোনটা নিব কোনটা নেব কিছু বুঝে না যা আসে তাই নিয়ে কোরআনে বাদে হাদিসে দলিল থাক আর না থাক অন্ধ হয়ে চলে তখনকার যুগে তাবেইন তাবা তাবিনের যুগে সামান্য কিছু বিদাত শুরু হলেও কবর মাজার পূজা শুরু হয়নি হ্যাঁ পীর পূজা শুরু হয়নি পীর বায়াতে ব্যবসা শুরু হয়নি আর এই মুসলিম সমাজে যে বহু শিল্প বিদাত রয়েছে এগুলি শুরু হয়নি আর মানুষরা হক বাতিলকে বুঝত যে কারা হক হকপন্থী আর কারা বাতিল এই যে বাতিল গুলি বেরিয়েছে এগুলি হচ্ছে বাতিল তারা বুঝত তো ওই যুগের লোকেদের অর্থাৎ সাহাবাই কেরাম তাবেন তাবা তাবেইন এদের অনুসারী যারা তারা হচ্ছে সালাফি সেই যুগে মুসলিমদের এই সব কন্দল ছিল না দলাদলি ছিল না নিজের পক্ষ থেকে ফরজ করে নেয়নি যে চারের একটা মানতে হবে সেই যুগে এই মারেফতি তৈরি করছিল না কিছু ছিল না একজন হ্যাঁ এই হচ্ছে চিস্তিয়া তরিকা এটা সাবেরিয়া তরিকা এটা মজাদিদি তরিকা এটা হচ্ছে অমুক তরিকা তরিকা কাদেরি সবগুলি বেদার পরে আসছে তো যারা এসব নাম মেনে কোরআন এবং হাদিস মানে সাহাবাইকার তাবেন তাবা তাবেন তাদের ইসলাম নেওয়ার উৎস ছিল কোরআন এবং হাদিস যারা কোরআন এবং হাদিস সরাসরি কেমন পর্যন্ত মানবে তারা সালাফদের অনুসরণ করলো নবী সাল্লামের পরে সুতরাং তারা প্রত্যেকে সালাফি যে বিসমিল্লা এর আগে আলোচনা করেছি তো বলে দিচ্ছি যে বিসমিল্লা বললে যথেষ্ট আর কেউ বিসমিল্লাহ রহমানি বলে বলতে পারে বলতে হবে কিছু না ভুল লিখতে পারে হ্যাঁ মজি না পাক সুতরাং কাপড়ে যদি মজি লাগে তাহলে কাপড় ওই জায়গাটা ধুয়ে নিবি হবে বদলাইতে হবে জরুরি না যদি জানা থাকে যে এত দূরে মোটামুটি লেগেছে তাহলে ওই জায়গাটুকু ধুয়ে না যথেষ্ট আর যদি মনে করেন কাপড় বদলে দেবো ভালো কথা কোন জায়গায় লেগেছে জানি না আর আমার কাছে অতিরিক্ত কাপড় আছে তাহলে বদলে দেবেন অনেক সময় কাপড় বদলানো সম্ভব নয় ডিউটিতে আছেন কিন্তু জায়গাটুকু ধুয়ে নেওয়া সম্ভব বাথরুমে গিয়ে ওই জায়গাটুকু ধুয়ে নিলেন যথেষ্ট মানে কি বললেন মহিলাদের নামাজের অবস্থায় হ্যাঁ। হ্যাঁ। মুখ খোলা থাকবে যদি সেখানে অপর পুরুষ কেউ না থাকে দেবর ভাসুর না থাকে আমাদের সমাজে বাড়ির মধ্যে আবার দেবর ভাসুর নামাজ পড়েছে ভাবি নামাজ পড়েছে আর দেবর এসে সামনে ঘোরাঘুরি করছে তাহলে তো আসলে তো সবসময় ঢাকা উচিত শুধু নামাজের মধ্যেই না কি বুঝছেন কিন্তু অপর পুরুষ কেউ নেই এক কথায় নামাজের লেবাসে চেহারা ঢাকা নেই মহিলা চেহারা ঢাকবে না হাত ঢাকা নেই হাত খোলা থাকবে পায়ের ক্ষেত্রে দ্বিমত রয়েছে একদল বলছে পায়ের ওপর ভাগটা ঢাকতে হবে কিন্তু এই মর্মের হাদিস সহি নয় সেই জন্য ঢাকা জরুরি নয় যদি কেউ ঢাকে তো ভালো কথা একটু লম্বা করে দেয় আর যদি না ঢাকে তাতে কোনো দোষ নেই টাকনার নিচে গেলেই হল টাকনার নিচে যাবে মহিলাদের কাপড় টাকনার নিচে যাবে আর পুরুষের কাপড় টাকনার নিচে যাওয়া হারাম এই মহিলা পুরুষে এই পার্থক্য আছে কাপড়ের ক্ষেত্রে পুরুষের টাকনার নিচে কাপড় গেলে জাহান নামে যাবে নবী বলেছেন এখন যার শখ আছে জাহান নামে যাওয়ার কিছুদিন জাহান নাম দেখেই আসবো বিড়ি সিগারেট দুনিয়াতে খেয়েছি তো ওখানে গিয়ে কোথায় ধরাবে একটু ধরিয়ে আসবো বিড়ি সিগারেট হ্যাঁ, যাবে কারণ আজকালকার মুসলিম ভাইদেরকে যদি বলে টাকা নাম নিচে বাবা কাপড় ব্যবহার করেন না তো কোরআন হাদিসের কথা আল্লাহকে ভয় করেন না ভয় করে সাথী সঙ্গে বেদিন গুলোকে আরে অভদ্র বলবে আমার সুপারভাইজার আমার মোদির বলবে এই শান্তা ইসলামী কাপড় রাখবে শুধু নামাজের সময় একটু মুসল্লি হয়ে একটু ফোল্ড করে নিবে না না এগুলি তাকুয়ার খেলাফ আল্লাহকে ভয় করেন না আপনি আল্লাহকে যদি ভয় করেন তো জাহান্নামে ভয় করেন বত্তাপুর না আল্লাহ বলেছেন জাহান্নামকে ভয় করেন কোথায় জাহান্নামকে ভয় করছেন আপনি টাকার নিচে কাপড় নামিয়ে দিচ্ছেন আর মহিলাদের টাকার নিচে কাপড় নামিতে হবে কিন্তু একবারে পুরো ঢাকতে হবে মোজা পরে না এই মশলা ঠিক না যদিও একদল আলেমরা এরকম ফুতুয়া দিয়ে থাকে কিন্তু না লাগবে না বাহুর ওপর বাহু রাখবে আর বাহুর ওপর বাহু যদি রাখা হয় তাহলে নাভের নিচে নামবে না সাধারণত হ্যাঁ আর নাভির নিচের হাদিস একেবারে জয়ীব তুলনামূলক এই হাদিস এমনি খজেমার হাদিস তারপরে আবু দাওয়াদ একটা হাদিস রয়েছে আবু দাওয়াদ একটা হাদিস রয়েছে যে হাদিসটা তে বলা হয়েছে যে আল্লাহ মারাসিল আবু দাউদ মুরসাল হাদিস আর মুরসাল হানাফি মজাবে দলিল সুতরাং তারা এটাকে নাকচ করতে পারবে না মুরসাল যদি হালকা দুর্বল কিন্তু তারা বলছে যেন মুরসাল দলিল হিসেবে গ্রহণ করা যাবে আর ওতে আছে সিনার উপরে বুকের উপর হাত বাঁধার কথা বুকের উপর হাত বাঁধার এই তিনটি দলিল বলা যেতে পারে আল্লাহ তারপরে এটা সুন্নাত সুন্নাত কিন্তু কে অবহেলা করে ছাড়বেন না আপনি সুন্নাত জানলেন ছাড়বেন না আর যে ব্যক্তি জানেননি তার নামাজ হয়ে যাবে জানেন না করেছে কোনো অসুবিধা নেই হ্যাঁ কিন্তু জানার পরে কেন সুন্নাত ছাড়বেন আপনি বলেন হ্যাঁ, হ্যাঁ যেমন মহিলার ছবি আরে মহিলার খবর শুনছেন ওটা জায়েজ নাকি এটা সাগিরা কিন্তু সাগিরা কন্টিনিউ করলে কাবিরা হয় সাগিরা কন্টিনিউ করলে কাবিরা হয় একটা লোক হয়তো সিরিয়াল একদিন দেখলো সিরিয়াল একদিন দেখলো তো দেখে না একদিন দেখলো তাতে পুরুষ আসছে মহিলা আসছে আর সিরিয়াল যেগুলো ভালো সিরিয়াল সেগুলো হয়তো আমি তো দেখি নাই কিন্তু আমার যতটুকু নলেজ দুনিয়া সম্পর্কে যে ওই রকম অশ্লীলতা থাকে না হয়তো এই আরবদের সিরিয়াল গুলো যেগুলো আসছে চেহারা খুলে আসছে কিন্তু মাথায় হয়তো কাপড় নাই জানি না কিন্তু আপনার মেক্সি আছে বা কিছু লম্বা কাপড় আছে রান খোলা নেই ইত্যাদি তাই না গা খোলা নেই পেট পিট খোলা নেই তাহলে এটা ওই রকম বড় অশ্লীলতা নাই তো এটাকে কাবিরা গোনা বলা যাবে না কিন্তু ওইটাই যদি কন্টিনিউ আপনার সিরিয়াল দেখাবো তো অভ্যাস হ্যাঁ ইন্টারনেটে ডেইলি ওই মহিলা যেসব সাইটে মহিলা বেশি দেখতে পারে সেটাই দেখবেন তাহলে কাবিরা হইব ছোট গুণাগুলি কাবিরা ধীরে ধীরে হয়ে যাবে এটা আহলে সোনকল জামাত সমস্ত আলামাদের এটা মত হানাফি সাফি মালিক হাম্বিলি এই ব্যাপারে কিন্তু মত নেই যে ছোট ছোট গুণা অনেকগুলি করলে বড় হয়ে যায় আপনার কোম্পানিতে আপনার উপর কোম্পানির পক্ষ থেকে রিমার্কস একটা ছোট ভুল অসুবিধা নেই তাই না কিন্তু ছোট ভুল অনেকগুলি যখন জমা হয়ে যায় তখন কি হয় এক্সিট লেগে যায় লাগে না এক্সিট লেগে যায় আমাদের একজন ভাই দিনী ভাই আশেপাশে কোথাও ছিল হজ করেছে হজে এক ব্যবসা করেছে নিষেধ কোম্পানি হজের ব্যবসা করে কিছু লোক নিয়ে গেছে একটা রিমার্কস হলো আর একটা কি রিমার্কস ছিল ছুটি দিকে লেট করে এসছে দুটা রিমার্কস ছিল তৃতীয় নম্বরে কয়েক হাজার কপি কোরআন নিয়ে এসে নিজের ব্যবসা করলো অথচ চাকরি করে ইসলাম ছোট অপরাধ হালকা কোম্পানি যে কোনো কোম্পানিতে বা যে কোনো জায়গায় হালকা হালকা ছোট করলে ছোট থাকলো কিন্তু অনেক অনেকগুলি হয়ে যায় তাহলে সেগুলি তখন বড় অপরাধ আপনাদের প্রত্যেকের যারা বয়স্ক মানুষ আছে প্রত্যেকের ছেলে মেয়ে আছে তাই না ছেলে মেয়ে হালকা ভুল করছে অপরাধ করছে একটা করলো দুটা করলো ছাড়বেন কিন্তু যদি দিনে পাঁচটা সাতটা ভুল করে তখন কি করবেন এটা বড় করে ধরবেন আপনি তাই না যদি আপনি ছেলে মেয়েদের তরবিয়ত করতে চান আর যদি মনে করেন না আমরাও তো এককালে এরকম ছিলাম হ্যাঁ সুতরাং অসুবিধা কি আমার মেয়ে না হয় একটু একটা যুবকের সাথে কথাই বলেছে অসুবিধা কি আমরাও তো করেছি অসুবিধা নেই মোবাইল দিয়ে দিয়েছেন তাহলে তো আর আপনার মাথার ব্যথা নেই যেদিন বেরিয়ে চলে যাবে সেদিন তখন মাথার ব্যথা হবে তখন মাসলা জিজ্ঞেস করতে আসবেন শেখকে যে সে এখন কি করব। এই বিয়ে হয়েছে না হয়নি এখন কি করব আমি তো এই ছেলেকে চাই না না তখন আর ওইটা চলবে না তখন কেন জিজ্ঞেস করবেন কোন এক লোক টিউশন পড়াইতে দিয়েছে তার মেয়েকে যুবক মানে মহিলার কাছে না মেয়েকে যুবতী মেয়েকে টিউশন পড়াইতে দিয়েছে বাস্তব ঘটনা বলছে ধার্মিক পরিবারের কথা মানে ধার্মিক মানে নামাজ রোজা সব ঠিক আছে সুহান আল্লাহ টিউশন পড়াইতে দিয়েছেন যুবক এক পুরুষের কাছে টিউশন পড়াইতে পারে তো ওকে নিয়ে উদা হয়ে গেছে তারপরে সে তার আপনার সংগঠনের লোকদেরকে জিজ্ঞেস করছে যে আমি কি করব আমি তো এই ছেলে ছেলে বেদি একে চাই না কি করব তখন কোন একজন আলেম বলেছিলেন যে আপনি যেদিন টিউশনটা শুরু করিয়েছিলেন আপনার মেয়ের ওই যুবকের কাছে পড়ার জন্য সেদিন কেন মাসলা জিজ্ঞেস করেন নাই ওদিন জিজ্ঞেস করতেন যে আমার মেয়েকে আঠারো বছর বাইশ বছরের মেয়েকে আমি টিউশন পড়তে দিচ্ছি এটা জায়জ কিনা ওই দিন জিজ্ঞাসা করতেন তাহলে এতদূর পৌঁছিত না ঠিক না কথা লম্বা হয়ে যাচ্ছে সবসময় হারাম শুধু নামাজের সময় তার হারাম নাই নবিসাম বলেছেন সব সময় টাকনা মা আসসালামিনাল কাবাই নেই টাকনার নিচে যে কাপড় যাবে ফিসলাতে বলেছেন ফিন্নার জাহান নামে যাবে কিসের কাজ কাজ নিচে থেকে মোজা পড়বেন নিচের দিক থেকে মোজা দিয়ে ঢাকবেন আর ওপর দিক থেকে টাকনার ওপরে প্যান্ট ঢাকবেন বলেছি তো এটা যাইজ না নামাজের সময় সাথে খাস না এটা সব সময় ইসলামিক লেবাস হচ্ছে পুরুষদের টাকনার উপরে কাপড় থাকবে আর এর বড় হিকমত আছে এতে আমাদের এক ভাই বলছিলেন জাপান থেকে সম্ভবত এর ওপর ইয়ে হয়েছে রিসার্চ হয়েছে টাকনা বারবার কাপড় স্পর্শ করলে ওতে পুরুষদের ক্ষতি হয় সুহান আল্লাহ আল্লাহ পাকের দিনের বিধান হেকমত আছে আমাদের এক ইঞ্জিনিয়ার সাহেব আমাকে এই কথাটা বলেছিলেন যিনি চলে গেছেন এখন কেননা উনি বলছিলেন জাপানের একটা রিসার্চ উনি পড়েছেন আমাকে তার কপি আমার কাছে আসেনি কিন্তু উনি এটা বলেছেন যে এতে বারবার ওই কাপড়টা যে ঘষা লাগে ওই টাকনার হাড্ডিটাতে এতে পুরুষদের জন্য এটা বড়ই ক্ষতিকর জি তাদের পুরুষত্ব যে আছে এর জন্য ক্ষতিকর মারাত্মক এটা জি অনেক হিকমত আছে দিনের বিধানের প্রত্যুটিতে হিকমত আছে তাতে বলছে যে হ্যাঁ, হ্যাঁ। আমাদের আমাদের সভাপতি বাবা মূর্খ আলেমরা জয়ীফ মানে বুঝে না হাদিসের কি করবেন বুড়ো মানুষের বুড়ো মানুষকে জয়ীফ বলে ওর সাথে তুলনা করছে জয়ীফ হাদিস হাদিসের কিছু বুঝে না আসলে কি করবেন মিসকিন এদের ইসলামিক জ্ঞানের উপর মাতম করা উচিত হ্যাঁ। প্রশ্নের আগে আপনি দেরি করে আসলেন আর এত জোরে সালাম দিলেন এরকম চলবে না আসতে সালাম দেরি করে যে আপনার জন্য বললাম সবার জন্য বলছি এটা মনে হইল সেই জন্য আপনার সালামটা আমার বক্তব্যের আওয়াজের চাইতে বেশি জোরে ছিল তো যারা পরে আসবেন দয়া করে ওই জোরে সালাম দিবেন আস্তে করে দিবেন দিবেন না হলে সালাম দেওয়ার কোন প্রয়োজন নেই বসে যান হ্যাঁ বলছিলাম যে একজন লোক নামাজে দাঁড়াইছে হ্যাঁ একজন লোক বলছে যে একটা লোক মারা যাইতেছে হ্যাঁ। তারে এখন কি নামাজ নামাজ ছেড়ে দেবে নামাজ ছেড়ে দেবে নামাজ ছেড়ে দেবে নামাজ ছেড়ে তাতে তাকে হসপিটালে নিয়ে যাবে ছেড়ে দেবে পরে নামাজ পড়ে নিয়েছে কিছু লোক সবাই নাই দু তিনজন হইলি কাফন আমার কবর সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী